এবাদত করাকে সুন্নত করা হয়েছে রোজা রাখা ফরজ রোজা কাকে বলে সুবহে সাদেক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলে রোজা শুনলেই কারোর কাছে ভয় লাগতে পারে যে এই লম্বা সময় খাওয়া বন্ধ পান করা বন্ধ স্ত্রী সহবাস বন্ধ গরমের মৌসুম যদি হয় লম্বা সময় এভাবে থাকা কি সম্ভব আল্লাহ রব্বুল আলমিন দয়া সাগর এ আমলটি আমাদেরকে যে ভাষায় তিনি দিলেন সে ভাষাটা কত সুন্দর লক্ষ্য করুন আমানু ও আমার বন্ধুগণ আমানুর অনুবাদত আমরা করি ও ইমানদারগণ ইমানদারগণ আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাক নিজে বলতেছেন অপর আয়াতে আয়াতুল কুর্তির শেষে আল্লাহু ওয়ালিউল্লাজিনা আমানু আল্লাহ পাক ইমানদারদের ওলি অলি মানে বন্ধু আমরা যে বলি অমক ব্যক্তি আল্লাহর অলি তার মানে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত তো আল্লাহ পাক বলতেছেন আমি মোমেনদের অলি তথা বন্ধু আল্লাহ পাক যদি মোমেনদের বন্ধু হন তো মোমেনরা তার কি হবে বন্ধু হবে যেই ব্যক্তি আপনার বন্ধু আপনি তার কি বন্ধু তো তার মানে মোমেনগণ আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাক মোমেনগণের বন্ধু এই হিসাবে এখন অর্থ হল ইয়া আমানু ও আমার বন্ধুগণ কত মায়ার ডাক কত আদর স্নেহ ভালোবাসাপূর্ণ একটি ডাক বন্ধুকে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে কোনো দায়িত্ব দিলে এ দায়িত্ব বন্ধুর কাছে কঠিন মনে হয় না সহজ সহজ মনে হয় ফরহাদ শিরিনের বন্ধু শিরিন ফরহাদের বন্ধু তো শিরিন বলতেছে আমাকে পেতে হলে সাগর শিখতে হবে যেদিন অমক সাগর শিখে শুকিয়ে ফেলবে ওই দিন আমাকে পাবে আমাদের কাছে এই শর্তটি অসম্ভব তা সাগর শিখা মানুষের পক্ষে অসম্ভব কিন্তু ফরহাদের অন্তরে যে বন্ধুত্ব আছে বন্ধুর পক্ষ থেকে দায়িত্ব আসতেছে কোনো প্রশ্ন নেই সারা শব্দ নেই চুচারা নেই উচ্চবাচ্য নেই এক দৌড়ে সাগরের কিনারায় হাজির সাগর সিজবি কিনারা যাওয়ার পর খেয়াল করছে সিজব কি দিয়ে হাতে কোনো বাটিগটিও তো নেই যে বাটি দিয়ে সিজব শর্ত শুনে মাত্র এমনি দৌড় মাস এদিকে খেয়ালে নেই যে কিভাবে সিজব সাগরের কুলে একটি জিনুক কুড়িয়ে পাইল তাও বাঙ্গা বাংলা জেনুক দিয়ে শিখতে আরম্ভ করছে কত সহজ তার কাছে কেন বন্ধুর পক্ষ থেকে আসছে দায়িত্ব এই জন্য সহজ আজ মহাব্বত তলহে হাসির ইশাওয়াত ওয়াজ মহাব্বত রাঞ্জে হারা হাত বুয়াদ মহব্বত আর ভালোবাসার কারণে কঠিন কাজ সহজ হয় আর মহব্বত না থাকলে সহজ কাজও কঠিন মনে হয় তা আল্লাপাক মহব্বতের ডাক দিলেন আমানু ও আমার বন্ধুগণ এই এক সহজ হইল এরপরে তোমাদের উপর রোজা রাখা অপরিহার্য এটা বললেন নাকি কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাকে পালন করতে হবে এক কথা আর তোমার উপর খরচ করা হয়েছে আরেক কথা যদিও কাজ এক কিন্তু কথার বেষ্টমের কারণে এর আসরার প্রভাব এক নয় যেমন এক ব্যক্তি একটা বেদাত করতেছে আপনি ধমক দিলেন এই বেদাতি তুমি বেদাত করতেছ ক্ষোভ সৃষ্টি হবে আমাকে বেদাতি বলল আর এই কথাটা যদি বলেন ভাই তোমার এক কাজটি সুন্নত অনুযায়ী নয় একই কথা সুনত অনুযায়ী নয় তো বেদা কিন্তু এখন ওই ক্ষোভ সৃষ্টি হবে না তো আল্লাহ হব্বুল আলমী তোমাকে রোজা রাখতে হবে এ কথা না বলে বললেন কি কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে দুইভাবে সহজ করলেন তিন নম্বর সহজ করতেছেন কি নতুন করে কোনো কাজ যদি আমাকে দেয়া হয় এ কাজটি এর আগে আর কেউ করেনি তাহলে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে কাজটি কিভাবে করব আগের কোনো দৃষ্টান্ত নেই কিভাবে করব আল্লাহ পাক আগের দৃষ্টান্ত দিতেছেন কামা কুতিবা আল্লাহ মিন পাবলিকুম তোমাদের আগে যে সমস্ত উম্মত ছিল এদের উপরও রোজা খরচ করা হয়েছিল তার মানে নদীর আছে দৃষ্টান্ত আছে ওরা যখন পালন করতে পারছে তোমরাও পারবে চার নম্বর সহজ করলেন কি রোজা রাখলে উপকার কি হবে আগে উপকার বলতেছেন এখন যদি আমাকে বলে যে তুমি রোদ্রে দাঁড়াইয়ে থাকবা আধা ঘন্টা হায়রে কত ওজোর আমি বেশ করবো যে ভাই রোদ্রে থাকা আমার অভ্যাস নেই রোদ্রে গেলে আমার মাথা ব্যথা শুরু হয় আর একটু বেশি সময় থাকলে জ্বর ওঠে আমার চামড়া জ্বলে যায় ভাই আমার দ্বারা সম্ভব নয় আর যদি বলে যে যদি রোদ্রে থাকতে পারো এক কোটি টাকা পাবে এখন কি বলবো হ্যাঁ আধা ঘন্টা একটা ব্যাপার হইল দু ঘন্টায় বলো অসুবিধা নেই হ্যাঁ, দু ঘন্টা থাকতে পারো কেন ফল সামনে আছে বড় এক কোটি টাকা পাওয়া এখন সব তো রোজা রাখলে কি ফল সামনে আসবে আল্লাহ ফল বলতেছেন আল্লাহ কুম তাত্তাকুন তোমার মধ্যে তাকোয়া জন্ম নিবে তাকোয়া কি তাকওয়ার অনুবাদ তো আমরা করি ভয় শব্দ দিয়ে ভয় আল্লাহর ভয় জন্ম নি ভয় দুই ধরনের হয় এক ভয় তো হলো ডান্ডার ভয় আল্লাহর শাস্তির ভয় জাহান নামের ভয় এটা অনেক বড় নেয়ামত বড় গণিমত এই ভয় অন্তরে থাকলে গুণা হয় না এবাদত হয় নেকি কামাই হয় আর এক ভয় হলো বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় এটা হলো সবচেয়ে বড় ভয় বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় হলো সবচেয়ে বড় ভয় মারাত্মক তো তোমার অন্তরে আমার বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় জন্ম নিবে তার মানে বন্ধুত্ব আরো গাঢ় হবে তা আমি তো তোমার বন্ধু আছি আল্লাহ না আমন তুমি যেহেতু মোমেন আমি তোমার বন্ধু তোমার ভিতরও এই বন্ধুত্ব আরো গভীর হবে গাঢ় হবে তো আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু হয়ে গেলে তোমার আর কি লাগে না আল্লাহ হাবুল আলমিন কতভাবে রোজাকে সহজ করে দিলেন আমাদের সামনে লা কুন তাত্তাকুন তোমার মধ্যে মহব্বত জন্ম নিবে জাহান নামের বয় জন্ম নিবে গুণা থেকে বাঁচা সহজ হয়ে যাবে রোজা আমাদের উপরে খরচ করা হইবে লাভ আরো কি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের মাধ্যমে আরো অনেকগুলো লাভ শুনিয়ে দিলেন যেমন তার মধ্যে একটি লাভ কি তো একটি লাভ হইল তুমি রোজা রাখলে আমার হুকুম পালন করা হইল এবাদত হইল কেউ যদি এবাদত করে এর বিনিময় আমি ফেরেস্তাদের মাধ্যমে বন্টন করি অমক অমক আবাদত করছে বিনিময়টা তাকে দিয়ে আসো অমক অমক আবাদত করছে এর কি স্বভাব তাকে দিয়ে আসো কিন্তু রোজাদার যখন রোজা রাখে ওয়া আনা আজিজি বিহি এটা ফেরেস্তাদের মাধ্যমে আমি এর স্বভাব বন্টন করি না বিনিময় দেই না আমি নিজ কুদরতি হাতে এর বিনিময় বন্টন করি প্রধানমন্ত্রী কারণ মাধ্যমে আপনার কাছে একটা উপহার পাঠাইছে এটা এক মূল্য আর নিজে উপহার নিয়ে আসতেন এটা আরেক মূল্য নিজে নিয়ে আসতেন আমি যখন দারুল উলুম করাচিতে পড়ি তো তখন একবার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদার আল কৌমিয়া চার ক্লাসে পরীক্ষা হয় বোর্ডে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে সিরিয়াল চার ক্লাসে প্রত্যেক ক্লাসের তিন সিরিয়াল দারুলুম থেকে আসলো বারোটা সিরিয়াল দারুলুম আশ্চর্য বেতন এক প্রতিষ্ঠানে সব প্লেট নিয়ে নিল সব সিরিয়াল এদের তো যিনি বোর্ডের চেয়ারম্যান সাধারণত রেজাল্ট ডাকে পাঠানো হয় উনি নিজে নিয়ে আসছেন হাতে করে এনে বললেন যে এরকম দৃষ্টান্ত বিরল যে এক প্রতিষ্ঠান থেকে সকল সিরিয়াল এই জন্য আমি নিজে হাতে নিয়ে আসি তো নিজে নিয়ে আসার একটা ভিন্ন কদর আছে মূল্য আছে আল্লাহ আবুল আলমিন বলেন সকল আবাদতের বিনিময় ফেরেস্তাদের মাধ্যমে আমি বন্টন করাই কিন্তু রোজার বিনিময় নিজ কুদরতি হাতে দিই এই হাদিসকে আরেকভাবে পড়া দেয় ওয়া আনা আজিজি বিহির তো হইল আমি নিজেই বন্টন করি এই হাদিসকে ওয়া আনা ওজেদা বিহি এভাবে পড়া যায় যদি ওজেদা বিহি হয় তার অর্থ হইল রোজার বিনিময় স্বয়ং আমি খোদা আল্লাকুম তাত্তাকুনের একটা তাফসির হলো হাদিস দ্বারা যে আমি খোদার মহব্বত তোমার অন্তরে সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে তার মানে আমি তোমার হব তুমি আমার হবে হাদিসের কথা বলতেছে আনা ওজেগা বিহি রোজা রাখলে আমি তোমার হয়ে যাব রোজার বিনিময় যদি আল্লাহ পাক আমার হয় তাহলে পুরা দুনিয়া পুরা সৃষ্টি জগৎ তখন আমার নয় কোন বুজুর্গ বলছেন যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी ও আল্লাহ তুমি যদি আমার হও তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সব কিছু আমার বুড়ো সৃষ্টি জগৎ আমার যেহেতু তুমি আমার আর তুমি যদি আমার না হও আমি দুনিয়ার বাচ্চা হলে কি হবে বাস্তবে আমি পথের ফকির হাতে বাচ্চা তো কালকে খালি হাত রোজার মাধ্যমে আল্লাহ পাক বলেন আমি তোমার হয়ে যাব এর পাশাপাশি আরো লাভ কি হবে রাসৌল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহ ফরমান এই মাসটা হলো শাহরুজ সব ধৈর্য ধরার মাস ক্ষুধা প্রচণ্ড মনে চায় বা খাই ধৈর্য ধরলাম আল্লাহ পাকের হুকুম পালনার্থে সবর করলাম প্রচণ্ড পিপাসা মনে চাই ফ্রিজও আছে ঠান্ডা পানি আছে পানি পান করে ফেলি ধৈর্য ধরলাম আর আরেকটু সূর্য অস্ত যাক আহ গতকালকেই ইফতারের সামনে নিয়ে বাচ্চা কাছে নিয়ে আমি বসা তো বাচ্চার মা দোয়া করতেছে আল্লাহ সামনে এতগুলো খাবার খাই না তো একমাত্র তোমার বয়স তোমার হুকুম পালনের লক্ষ্যে আল্লাহ খাইতেছি না যদি ইমান না থাকতো তোমার বয় না থাকতো তাহলে কি খাওয়া থেকে বিরত থাকতাম আল্লাহ তোমার সান অনুযায়ী বিনিময় আমাদেরকে দান করো তো আল্লাহ রব্বুল আলমিনের বয়ে খাবার সামনে আছে পানি সামনে আছে সুযোগ আছে কে আমাকে বাধা দিবে এরপরও আমি খাই না পান করি না আল্লাহ পাকের মেহরবানি ধৈর্য ধারণ করলাম এই ধৈর্যের বিনিময় কি রসৌল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান বহুল জান্নাত এর বিনিময় হলো জান্নাত হাদিস শরীফে এর উপকারিতা কি বর্ণনা আছে কি চল্লিশ এমএ ফরহাতান রোজাদারের জন্য দুইটি আনন্দ দুইটি খুশি একটি খুশি তো হলো ইফতারের সময় ইফতারের সময় সারাদিন রোজা রাখলাম আল্লাহ পাকে নেয়ামত দ্বারা ইফতার করলাম আন্তরিকভাবে একটি খুশি এখানে অনুভব হয় আল্লাহ পাকের হুকুমটা আমার দ্বারা পালন হইল আর আরেক খুশি এর বিনিময়ে আল্লাহ হব্বুল আলমিনের সাক্ষাৎ নথি হবে কত বড় খুশি এর থেকে বড় খুশি কি আর কিছু আছে এই মাসের আরেকটি লাভ কি ইউজাদু ফিহি রিস্কুল মোমেন মোমেনের রিজিক বাড়াই দেয়া হয় তাই রমজান মাসে খাবার জোগাড় করতে যে পরিমাণ ব্যাকপ্যাটি হয় রমজানে এই পরিমাণ ব্যাকপ্যাটি হয় না পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন নিয়ামত রাস্তাঘাটে দোকানপাটে পাওয়া যায় আল্লাহ পাকের মেহরবানি রিজিক বেড়ে যায় এটা তো আমরা হাতে নাতে দেখতেছি রমজানে যে পরিমাণ বাড়ে অন্য মাসে এই পরিমাণ দেখা যায় না আল্লাহ আরেকটি পুরস্কার কি ওমান ফাক্তারা ফি হে এমান কান আল্লাহু মাকফিরাতুল্লি জুনুবি ওয়াইফু রাকাবাতিহি মিনান নাস আরেকজন রোজাদারকে যদি ইফতার করায় ইফতার করাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না অল্প টাকায় ইফতার করান যায় একজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলেন কান আল্লাহ মাকফরাতুল্লুবি তার গুণাগুল আল্লাপাক মাফ করে দেন যে ইফতার করাইল তার গুণে রাকাবাতিহি মিনান নার দ্বিতীয় পুরস্কার জাহান্নাম থেকে আল্লাপাক তাকে নাজাদ দিয়ে দেন তৃতীয় পুরস্কার ওয়াকান আল্লাহু মেসলু আজরিহি মিন গায়ের আইয়াম তাকাসা মিন ওই ব্যক্তি রোজা রেখে যে সব পেয়েছে আমি তাকে ইফতার করার কারণে ইফতারি করার কারণে করানোর কারণে আল্লাহ পাক ওই পরিমাণ সব আমাকেও দিয়ে দিবেন তবে ওর স্বভাব কমবে না অনেকে মনে করে আরেকজনের ইফতারি খাইলে আমার স্বভাব কমে যাবে ও নিয়ে যাবে না আমার আল্লাহ এত কিপটা নন কঞ্জুস নন ও সব ঠিক থাকবে মিন গায়ের আইনাম তাকে মিন সাই তার সব মোটেও কমবে না বরং আল্লাহ পাকের পক্ষ থেকে ওই যে পরিমাণ সব পেয়েছে রোজা রেখে এই পরিমাণ সব আমাকে দিয়ে দেবেন ইফতারের বিনিময়ে সাহাবায় তারা আমরা দিয়ে আল্লাহ তালহুমের উপরে কোরবান যাওয়া চাই আমাদের জন্য কত সহজ করে দিলেন প্রশ্ন করলেন ইয়ারা সুর আল্লাহ লাইসা কুল্লুনা না না যদি মানুষ আমরা অনেকেই গরিব রোজাদারকে যে ইফতার করাবো আমাদের সামর্থ্য নেই তাহলে আমরা কি স্বভাব থেকে মাহরুম থাকব বঞ্চিত থাকব হুদুর জবাব দিলেন আরে যদি এক ডোক দুধ পান করায় দাও দুধ তো তুমি পূর্ণ স্বভাব পেয়ে যাবে তো দুধ না পাইলি একটা খেজুর খাওয়াই দাও খেজুর একটি খেজুর খাওয়া যদি ইফতার করাও তো তুমি স্বভাব পেয়ে যাও খেজুরও যদি না পাও আর সারবাতে মিম্মা একটু পানি পান করা ইফতার করাইয়া দাও এর দ্বারা তুমি পূর্ণ সব পেয়ে যাবে কত সুযোগ আল্লাহ পাক করে দিলেন আগে আরো পুরস্কারের কথা বলতেছেন ওয়ামান আসফারাসা এমন সাকাহুল্লাহ মিন হাউজি সরবাতাল্লাহ ইয়াজমা হাত্তা ইয়াদখুল আল জান্নাহ একজন রোজাদারকে প্যাক করে খানা খাওয়াইল এর পুরস্কার কি হবে সাকাহুল্লাহ মিন হাউজি হুজুর সাল্লাহ আলাইহি বলেন আমার হাউস যেটা কেয়ামতের মাঠে থাকবে হাউজে কৌসার এখান থেকে আল্লাহ পাক তাতে শরবত পান করার সুযোগ দিবেন লাজমাউ হাত্তা ইয়াদখুল আল জান্না বেহেশতে ঢুকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না আল্লাহ আগে বলছেন তো তোমার অধীনস্থ কিছু লোক আছে কর্মচারী আছে এরা গরিব হওয়ার কারণে আর্থিক দুর্বলতা থাকার কারণে তোমার কাজ করে তোমার চাকর নকর তো এদের কাজটা কমায় দাও অন্য মাসে যে পরিমাণ পরিশ্রম করতো এই মাসে কমায় দাও মান সাফাফা মামলু কিহি ফি গাফার আল্লাহ তাকহু মিনান চাকর বাকরের কাজ কমাই দিলে তো আল্লাহ রাব্বুল আলমী তোমাকে ক্ষমা করে দিবেন এবং জাহান নাম থেকে নাজার দিয়ে দিবেন আমরা দিই বাড়াই না কমাও নিজেও কম করো ওরও কমাইয়া দাও এর দ্বারা ক্ষতি মোটেও হবে না বরকতারও আরও বাড়বে এই রমজানুল মুবারকের এই যে ফজলগুলো বললাম এক বেলা ইফতারির এই ফজিলত এক বেলা খাবার এই ফজিলত যদি আমি তিরিশ বেলা ইফতারি করাই দিই তিরিশ দিন খাওয়াই দেই তাহলে ফজিলত আরো তিরিশ গুণ তো বাড়বে আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য বড় সুযোগ করে দিয়েছেন টাউনে বন্দরে জনের সুযোগ পাওয়াও কঠিন এমন এলাকা আছে কাকে ইফতারি করা হবে এমন লোক নেই কাকে খানা খাওয়াবে এমন লোক পাওয়া যায় না করে দুখিনি আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এখানে একটি বিরাট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এতিম গরিব ছাত্র আছে তার পাশাপাশি আরও কিছু গরিব দুঃখরাও এখানে আসে ইফতার করে প্রত্যেক দিন তাদের ইফতারের ব্যবস্থা এখান থেকে করা হয় যে পরিমাণ লোক ইফতার করে গড়ে প্রায় দৈনিক তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা ব্যয় হয় এই জন্য আমাদের এখানে এই সিস্টেম চালু আছে আগে থেকেই কোনো একজন আল্লাহ ভালো বন্দা যদি সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেয় তো এতে একদিনে সকলের ইফতারি হয়ে যায় কয়েকশো মানুষকে ইফতার করে একজনকে ইফতার করাইলে এই স্বভাব কয়েকশো মানুষকে করাইলে কয়েকশো গুণ স্বভাব বাড়বে তো সাড়ে তিন হাজার টাকা এখানে দিয়ে দিলে একদিন কয়েকশো মানুষের ইফতার হয়ে যায় চাইলে দুই দিনের দিলাম তিন দিন চার দিন দশ দিনেরও দেয় এরকমও তো আছে মানুষ আলহামদুলিল্লাহ আর যদি সাড়ে তিন হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই তো ঠিক আছে শরীর থাকলাম দুই হাজার দিলাম এক হাজার দিলাম পাঁচশো দিলাম শরীর থেকে রোজাদারকে খানা খাওয়ানো এখানেও সে সিস্টেম চালু আছে এখানে হেফজখানায় ছাত্ররা পড়ে নুরানিতে ছাত্ররা পড়ে এদেরকে লজিং নিয়ে যায় আমাদের এলাকার আশপাশের ভালো মানুষেরা মাসালা লজিং নেয় ইফতারি দিন দুই বেলা এদেরকে খাবার দেয় বেজাল তেমন করতে হয় না সন্ধ্যা রাত্রে গিয়ে ওরা খাবারটা নিয়ে আসে বোধ রাত্রে সহ এরা এখানে বসে খেয়ে নেয় যদি আপনি বাসায় বসে খাওয়াই দেন তাও সমস্যা নেই আর যদি দেখেন যে না খাওয়াইতে সমস্যা পাকশাকের লোক নেই তো তাহলে আড়াই হাজার টাকা দিলে একজন ছাত্রের এক মাসের খরচ হয়ে যায় এরকম আল্লাহর বহু বন্ধা আছেন আড়াই হাজার টাকা দিয়ে দিলেন হুজুর একজন ছাত্র লজিংয়ের বিনিময়ে আড়াই হাজার টাকা দিয়ে দিলেন তাহলেও আমরা একজন রোজাদারকে খানা খাওয়াইলে যে সজিলতগুলো হাতিসে বর্ণিত এই ফজিলতগুলো আমরা পেয়ে গেলাম তারপর এক বেলা খাওয়াইলে আড়াই হাজার টাকা দিলে তিরিশ দুগুণে ষাট বেলা খাওয়ানো হইল তাহলে ষাট গুণ ফজিলত বাড়বে এবং অন্য মাসে যদি আমি এক বেলা খাওয়াইতাম এক বেলা খাওয়ানোর স্বভাব পাইতেন রমজান মাসে হাদিস শরীফে আছে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান স্বভাব পাওয়া যায় আর একটি ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজের সব পাওয়া যায় তার মানে নফলের সব কমাশ্রম কম গুণ বাড়ে এই হিসাবে যদি আমি এক মাস একজন ছাত্রের খাবারের ব্যবস্থা করলাম তাহলে অন্য মাসে সত্তর মাস খাবার ব্যবস্থা করা হইল তার মানে পাঁচ বছর দশ মাস অর্থাৎ প্রায় ছয় বছর তো ছয় বছর একজনকে খানা খাওয়ানো সাধারণত থাকে কিন্তু এক মাস খাওয়াই দিলাম ছয় বছর দুই মাস কম ছয় বছর খানা খাওয়ানোর সব পেয়ে গেলাম ঠিক এরকমভাবে একদিন ইফতারি করাইলেন অন্য মাসে রোজার সত্তর দিন ইফতারি করানোর সমান আমি যদি আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিই তার মানে অন্য মাসের সত্তর গুণ বেশি সত্তরকে তিন দিলে গুণ দিই তিন দিয়ে গুণ দিলে কত হয় তিন সাতা একুশ হ্যাঁ দুইশো দশ আরও অর্ধেক যোগ দেন সত্তর আরও পঁয়ত্রিশ কি পরিমাণ স্বভাব বাড়লো হিসাব করেন এই পরিমাণ স্বভাব আল্লাহবাক আমার আমল নামায় দিয়ে দিল রমজানের বরকতে এরপরে এই মাসে আল্লাহ হাবুল আলমিন রিজিকের মধ্যে যে বরকত দান করেন তার অর্থ এই নয় যে সব খেয়ে ফেল বরকত দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দেখেন বন্দা কি করে অনেক সময় বাচ্চাদের হাতে টাকা দিয়ে পিতা মাতা দেখে দেখি ছেলে কি করে কিতাব ক্রয় করে ভালো কোনো বস্তু ক্রয় করে না নষ্ট করে না উড়াইয়ে দেয় যখন দেখে উড়ায় সামনে বন্ধ এর হাতে টাকা দেয়া যাবে না আর যখন দেখে যে না উড়ায় না ভালো কাজে ব্যয় করে তো আরো টাকা দেয় ছেলে আরো ভালো হয় তো আল্লাহ রব্বুল আলমিন রিজিক বাই দিতেছেন এই মাসে বরকত দিতেছেন দেখেন যে বন্দা কি করে রিজিক খাইয়া শুধু মার্কেটিংয়ে শেষ ওই একজন বলতেছে তো আমার তো কেনাকাটা সব শেষ শুধু আমার কিস্তির একটু বাকি আছে পঞ্চাশ হাজার টাকা রাখছে এটা ওকে দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা স্ত্রী কেনাকাটা করবে কি কেনাকাটা করবে অন্য মাসে যে বস্তু খাইতো একশো এটা এই মাসে কিনবে তিনশো টাকা দিয়ে এটা কেনাকাটা করবে ঠক এই ঠক খাওয়া দিন কিন্তু এদিকে দেখবেন এই যে এখানে আমাদের বয়স্ক কোরআন শিক্ষা আসর হয় জোরে পরে এক ঘন্টা মাত্র বয়স্ক কোরআন শিক্ষা আসর এখানে বত্রিশি দুইশো আর মাসিক ফি দুইশো মোট দিতে হয় চারশো কত রকমের প্রশ্ন যে হুজুরে একসাথে চারশো কেন বললো না আর বাঙি বললে ক্ষতিটা কি হয়েছে ভর্তির ফি দুইশো এরপরে এক মাস যে ভরলেন মাসিক ফি দুইশো কি ক্ষতি হইল বাঙি বলার কারণে কি দুইশো বাড়ে গেছে একসাথে বললো চারশো হইতো বাঙি বলা তো চারশো হইতো কিন্তু প্রশ্ন একসাথে কেন বললো না বাঙি কেন বললো এইটা প্রশ্ন দুনিয়া তার প্রশ্নে দেখা নেই এরকম তো সরকার যে আমাদেরকে বেতন দেয় কিছু তো দেয় রোগ ব্যাধির হিসাবে কিছু দেয় আমার বাসা ভাড়া হিসাবে আরও কিছু দেয় যাতায়াত হিসাবে যখন আমাকে বোনাস দেয় আমার হুরা বেতনের বোনাস দেয় না এগুলো বাদ দিয়ে তারপরে বোনাস দেয় বাদ দিয়া তো সরকারকে তো প্রশ্ন করলাম না যে আপনি আমাকে দিতেছেন তো বিশ হাজার টাকা ওই পাঁচ হাজার ধরছেন ডাক্তারি খরচ পাঁচ হাজার ধরছেন ভাড়া এরপরে বেতন দশ হাজার এত বাঘের দরকার কি একসাথে বিশ হাজার বলে দেন সরকার কাছে প্রশ্ন নেই প্রশ্ন আমাদের এখানে আচ্ছা এই চারশো টাকা না নিলেই বা কি হইত কিন্তু এই চারশো টাকা এখানে না নিলেই বা কি হইতো এই লোকটাকে দেখবেন পঞ্চাশ হাজার টাকা ব্যয় করতেছে মার্কেটিং কোনো দরকার ছিল নিজের মার্কেটিং এর জন্য পঞ্চাশ হাজার ব্যয় হইতেছে মোটো গায়ে লাগে না এখানে চারশো দিতে সমস্যা অথচ শিখব জগতের শ্রেষ্ঠতম নেয়ামত কোরআনে কারিম এখানে চারশো দিতে কষ্ট ওই এক হুজুর পড়াইছো এক লোকের ছেলেকে তো একদিন চার আনা দিছে আগের কথা চার আনা কিছুদিন পড়ানোর পরে তো আমাকে ফসা করে দিবেন না তো ওই দিন না চার আনা দিলেন যে মনে করাই দেয় চার আনা দিলেন আরো কিছুদিন পরে আবার কি ফসা করে আর কিছু দিবেন না তো ওই না চার আনা দিলেন এই চার আনার কথা আর মোটো বলে না কোরআন শিখতে গেলে স্যারানার কথা বলে না আর অন্যদিকে দেখবেন এই যে কোচিং সেন্টারে ঘোরাইতেছি হাজার হাজার টাকা দিতেছি এখানে কোনো অসুবিধা নেই আল্লাহর কালাম শিখতে অসুবিধা যে কালামের বরকতে খাইতেছি চলতেছি সুখ শান্তি উপভোগ করতেছি সব কালামের বরকতে এটার কিছু সমস্যা তো যাই হোক তো অন্য সময়ে এত বরকত রিজিকে হয় না রমজানে যে বরকত হয় আল্লাহ পাক বরকত দিয়ে দেখতেছেন বন্দা কি করে সব নিজে খায় আর মার্কেটিং করে নষ্ট করে না আমার রাস্তা কিছু ব্যয় করে জাকাত ফিটটা তো আছেই এর বাইরে দান দক্ষিণা অন্য মাসে একশো টাকা দান করলাম আর এই মাসে একশো টাকা দান করলাম অন্য মাসে পাইলাম একশো টাকার স্বভাব এই মাসে পাইলাম সাত হাজার টাকার স্বভাব কত ব্যস্ত তাই দান দক্ষিণার হাত বাড়াই দিতে হবে এই মাসে গরিব দুঃখীকে দিব মাদ্রাসা মসজিদে দিব দান করব মাদ্রাসায় দিলে কয়েক রকমের লাভ একটা তো হইল তিন গরিবরা এটা ব্যবহার করলো দুই নম্বর দিনের সহযোগিতা হইল এরা কোরআন শরীফ পড়বে হাদিস শরীফ পড়বে তাফসির পড়বে থাকা পড়বে মাসালা মাসাইল পড়বে দিনের সহযোগিতা হইল তিন নম্বর এরা আমার রুহানে আত্মীয় আমি মারা গেলে আমার রক্তের সম্পর্কীয় সন্তান আদি যারা আছে যদি কপাল ভালো থাকে আমার জন্য দোয়া করবে না থাকলে আমার কবরের দিকে ফিরিয়ে তাকাবে না কিন্তু এই যে এখানে যারা পড়তেছে মাদ্রাসায় এরা হাত তুললে আল্লাহ তোমার যত বন্ধারা এখানে দান করছো সকলকে তুমি জান্নাত দিয়ে দাও এ দোয়াটা করে কিনে এরা যে কোরআন শরীফ তালাশ করতেছে আল্লাহ যার যার এখানে দুই টাকা আছে এর স্বভাব সকলের কবরে পৌঁছাইয়া দাও তাহলে এই স্বভাব চলতে থাকবে সে আমদ পর্যন্ত এরা আমার কাছের আত্মীয় যদি এরা আমার রক্তের সম্পর্কে আত্মীয় নয় আমার রুহের সম্পর্কে আত্মীয় আত্মীয় তার সহযোগিতা এটা ভিন্ন স্বভাব এই তিন রকম সব এখানে দিলে আমি পাই তাই আমি মাদ্রাসায় মসজিদে গরিব দুঃখীকে সাদাকা জাকাত ফিতরার বাইরে আরো বেশি বেশি দান করার চেষ্টা করি আল্লাহ পাক দেখবেন বন্দা আমার হৃদিকে বরকত পেয়ে আমার রাস্তা দান করতেছে বরকত আরো বাড়াইয়ে দিবেন আমার আল্লাহর ওয়াদা আছে লাইন সাকার তুম লা আজিদান্নাকুম আমার নিয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামত আমার রাস্তায় ব্যয় করো সঠিক রাস্তায় খরচ করো লা আজিদ নিঃসন্দেহে নিঃসন্দেহে ডবল তাকি লা আজিদ নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব আর যদি খোদা না করুক ওয়ালা ইন কাফার তুম ইন্না আজাদিল আসাদিদ বরকত পেয়েছ রিজিক বেশি পেয়েছ করছ মানি গুনাহের কাজে নষ্ট করে দিয়েছ আমার দেওয়া রিজিক আর নিয়ামত তাহলে আমার শাস্তি বড় কঠিন স্মরণ আমরা যাতে আল্লাহ পাকে নাফরমান বন্দা হিসাবে লিস্টিতে নাম না ওঠে আমরা যাতে আল্লাহ পাকে কৃতজ্ঞ বন্দা হিসাবে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে সহি বুঝে আমল করে রমজানুল মোবারকের পুরাপুরি ফজিলত অর্জন করার তৌফিক দান করুন সুবাহ সুবাহ